হলদে ডানারি সেই পাখিটি এখন ডালে ডাকে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না এখন কেন ধূসর হলো মন মিলিয়ে গেল মিষ্টি গোলাপ এখন কেন ধূসর হলো মন মিলিয়ে গেল মিষ্টি গোলাপ এখন কেন স্বপ্ন ভরা চোখটি চেয়ে থাকে না মায়ের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না এখন কেন হচ্ছে মানুষ খুব দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ এখন কেন হচ্ছে মানুষ খুন দুঃখের আগুন জ্বলছে অনেক গুণ লড়াকুদের মাথায় কেন বিজয় রাঙা মাখে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর কেনা হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না কি মুসা সালা উদ্দিন কই বুকের আগুন জ্বলছে যে রই রই কি মুসা সালা উদ্দিন কই আগুন জ্বলছে যে রই রই বুলেটে বোমা বুক ফেরে নেই কেউ কি খবর রাখে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না হলদে ডানার সেই পাখিটি এখন ডালে ডাকে না মনের কোণে রঙ ছবি এখন সে আর আঁকে না হলদে ডানারি সেই পাখিটি এখন ডালে ডাকে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না মনের কোণে রঙিন ছবি এখন সে আর আঁকে না